ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ সব অধিকার নে বুঝে আজ নে বুঝে তোর ন্যায্য ভাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ জাগরে জাগ হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো হো আজও এই দেশে না খেয়ে মানুষ ক্ষুধার কষ্টে কাটায় রাত গুলশান বনানিতে গড়ে ওঠে ভোগবিলাসের রাজপ্রাসাদ ও হো হো হো হো হো যে শ্রমিকের রক্তে ঘামে তিল তিল করে হয় দালান ফুটপাতে আর বস্তিতে রয় সেই শ্রমিকের স্ত্রী সন্তান সেই দালানে সাবল হেনে দে বসিয়ে ঘৃণার দাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে সব অধিকার নে বুঝে আজ নে বুঝে তোর ন্যায্য ভাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ জাগরে যা Oh হো হো হো হো হো হো হো হো হো পয়সার জোরে ধনির দুলাল মিটাই হাজার শখের দাম পঙ্গু পিতার ওষুধ কিনতে গরিবী শিশুর ঝরছে ঘাম ও হো হো বুড়ো অসহায় রিক্সা চালক ক্ষুধায় কাতর হাড্ডি সার কোটি মানুষের খাদ্য জুগিয়ে কৃষকের পেটে নাই আহার গরিব মারার সেই ফসলে দে জ্বালিয়ে ক্ষুধার আগ হই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগবে যাক ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগবে যাক সব অধিকার নে বুঝে আজ নে বুঝে তোর ন্যায্য ভাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগবে যাক ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগবে যাক জাগরে যাক

হারাম টাকার সৎকা জাকাত দান করুন আর দিন তো নাই দণ্ডা করায় হিসাব বুঝে সব অধিকার ন্যায্য চাই সব ভেদাভেদ ভাঙতে হবে আজ এসেছে ভাঙার ডাক ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ সব অধিকার নে বুঝে আজ নে বুঝে তোর ন্যায্য ভাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ অধিকার নে বুঝে আজ নে বুঝে তোর ন্যায্য ভাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই হই বাংলার সব গরিব কাঙাল জাগরে জাগ ওই হই